السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد الدرس الثامن عشر الموضوع اللهم خلقنا عباسا আজকের আঠারোতম দার্স বিষয়বস্তু হলো যে মহান আল্লাহ রব্বুল্লাহ আলমী তিনি আমাদেরকে বেকার সৃষ্টি করেননি তো এই মর্মে বহু আয়াত আছে এবং বহু হাদিস আছে আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তুলে ধরার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে প্রথমে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন আফা হাসিব তুম আল্লাহ বলছেন মানুষদেরকে লক্ষ্য করে বলছেন দুনিয়ার ইহুদি খ্রিস্টান মুসলমান হিন্দু বৌদ্ধ সকল শ্রেণীর সকল শ্রেণীর ধর্ম অবলম্বী সকল শ্রেণীর মানুষদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন হে মনুষ্য সমাজ তোমরা কি এটাই মনে করেছ যে আমি তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি আমি তোমাদেরকে বিনা কারণে অনার্থক সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছি তোমরা কি এটাই মনে করেছো তোমরা কি এটাও এটাও মনে করেছো তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না তোমাদেরকে তোমাদেরকে আমাদের কাছে হিসাব দিতে হবে না তোমাদেরকে সারাটা জীবনের হিসাব আমার কাছে দিতে হবে না তোমরা কি এটাই মনে করেছ যে গরু ছাগল যেমন মরে মরে গেল জীব জানোয়ার মরে শেষ হয়ে গেল তোমরা মানুষ তোমরাও মৃত্যুবরণ করে শেষ হয়ে যাবে তোমাদের হিসাব দিতে হবে না তোমরা কি এটাই মনে করেছ কখনোই নয় তোমাদেরকে অবশ্য অবশ্যই আমার কাছে হিসাব দিতেই হবে এ সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলমিন অন্য আয়াতে বলেছেন ওয়ামা খালাকনা সামা ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা ذلك ظن الذين كفروا فويل للذين كفروا من النار আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন যে আমি এই আসমান এবং এই জমিন আসমান এবং জমিনের মাঝখানে আরো যা কিছু আছে আমি অনার্থক আমি অকারণ আমি বিনা প্রয়োজনে আমি সৃষ্টি করি নাই আমি খামাখা বিনা প্রয়োজনে এগুলো আমি সৃষ্টি করি নাই কাফারু যেটা কাফেরা মনে করে কাফেরা মনে করে এই আসমান জমিন এই পাহাড় পর্বত এই নদী নালা বৃক্ষ তরুলতা দুনিয়ায় যত যাই কিছু আছে সব এমনি এমনি সৃষ্টি হয়েছে এর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই দুনিয়া ধ্বংস হয়ে যাবে তো সব শেষ হয়ে যাবে মানুষ মরে গেল মানুষ মরে যাওয়ার পরে সব শেষ হয়ে গেল কাফেররা কাফের মুশেকরা এমন ধরনের ধারণা করে যে যে মহান স্রষ্টা এ সমস্তগুলোকে বেকার সৃষ্টি করেছে এর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই কাফেরদের এই কথা মোটেই ঠিক নয় ফওয়াইলুল ফওয়াইলুল্লিল্লাযীনা কাফারু মিনান নার হ্যাঁ বরং কাফেরদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে কাফেরা যে এমনটি ধারণা করে যে আসমান জমিন বিনা কারণে সৃষ্টি করা হয়েছে আসমান জমিন এই পাহাড় পর্বত নদী নালা দুনিয়ায় যত যাই কিছু আছে এই সৃষ্টির কোনো উদ্দেশ্য নাই এমনি এমনি সৃষ্টি হয়েছে এমনি এমনি ধ্বংস হয়ে যাবে আমরা মানুষ আমরাও এমনি এমনি ধ্বংস হয়ে যাব কাজে দুনিয়ার বুকে আমরা যে যাই করি না কেন কোনো হিসাব দিতে হবে না যা ইচ্ছা তাই করে যাও যা খুশি তাই করে যাও কাফেরদের যে এরকম ধারণা এই ধারণা সম্পূর্ণ ভুল বরং কাফেরদেরকে এরকম ধারণা করার কারণে আর আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ নাফরমানি করার কারণে আল্লাহর ইবাদত বন্দিকে না করার কারণে এই কাফেরদেরকে যাহা পরকালীন জীবনে জাহান নামে শাস্তি ভোগ করতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন অন্য আয়াতে বলেছেন ওয়ামা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন আল্লাহ রবুল্লাহ আলম বলছেন যে এই সাত আসমান এই জমিন এই ভূমণ্ডল আর নবমণ্ডলকে এবং এই ভূমণ্ডল এবং নবমণ্ডলের মাঝে যা কিছু আছে আমি অনর্থক আমি খেলতামাশার জন্য সৃষ্টি করি নাই আমি বিনা কারণে সৃষ্টি করি নাই এই দ্বারা প্রমাণিত হলো আরও অন্যান্য আয়াত দ্বারা প্রমাণিত হলো আরও অন্যান্য আয়াত দ্বারা এটাই স্পষ্ট প্রমাণিত হয়েছে এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা বৃক্ষ তরুলতা যত যাই কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত সব কিছুকে আল্লাহ রবুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্যে মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন ওয়াসাক্ষার আল্লাহ কুমুর শামসাওয়াল কামার চন্দ্র এবং সূর্য এমনিভাবে আর সমস্ত সব কিছুই তোমাদের জন্য অর্থাৎ হে মানুষ তোমাদের খেদমতের জন্য তোমাদের উপকার অর্থে এই সমস্ত আসমান জমিন পাহাড় পর্বত সমস্ত সব কিছুই মানুষ মানব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 বলেছেন আর এর জন্য এই কাল কেয়ামতের মাঠে যে সমস্ত জেন জাতি এবং মানব জাতি যারা আল্লাহ দ্রোহী হবে আল্লাহর ইবাদত করবে না আল্লাহর নাফারমানি করবে হ্যাঁ তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলবেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা আল্লাহ রাব্বুল আলামিন এই জেন জাতি এবং মানব জাতি যারা আল্লাহ দ্রোহী যারা কাফের যারা আল্লাহ নাফারমানি করেছে তাদেরকে লক্ষ্য করে কাল কিয়ামতের মাঠে বলবেন হে মানব জাতি এবং জিন জাতি তোমাদের কাছে কি তোমাদের তরফ থেকে তোমাদের মধ্য থেকে কোনো নবী রাসূল আসে নাই যারা তোমাদের কাছে যারা তোমাদের মাঝে আমার এই নিদর্শন আমার এই আয়াত সম্পর্কে কেয়ামত সম্পর্কে তোমাদের কি কোনো কিছু বর্ণনা করে নাই এবং তোমাদেরকে আজকের দিনে আমার সাথে এই কিয়ামতের দিনে তোমাদেরকে উপস্থিত হতে হবে বা আমার কাছে জবাব করতে হবে এ সম্পর্কে তোমাদেরকে কি হুঁশিয়ার করে নাই এ সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলমিন আরও বলেছেন বিশেষ করে কাফেরদের সম্পর্কে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين আল্লাহ রব্বুল্লাহ আলম বিশেষ করে কাফেরদেরকে লক্ষ্য করে বলেছেন যে ওই সমস্ত কাফেররা তারা যেন এটা মনে না করে যে আমি তাদেরকে অবকাশ দিয়েছি আমি তাদেরকে ঢিল দিয়েছি এটা তাদের জন্য তাদের নফসের জন্য এটা কল্যাণকর বরং এটা এটা তাদের জন্য কল্যাণকর নয় বরং ইন্নামা নুমলি লাহমলি ইয়াজদাদু বরং আমি তাদেরকে অবকার দিয়েছি তারা যে সমস্ত অন্যায় অপকর্ম করে যাচ্ছে আমি তাদেরকে সঙ্গে সঙ্গে শাস্তি দিচ্ছি না তাদেরকে পাকড়াও করছি না এটা তাদের জন্য কল্যাণকর নয় বরং এটা যাতে করে তাদের গোনার পরিমাণ পাপের পরিমাণ আরও বেশি হবে আর ওলাহুম আজাব মহিন আর তাদের জন্য রয়েছে ঘৃণিত অপমানকর শাস্তি রয়েছে পরকালীন জীবনে কাজেই কাফের মুর্শেকরা তাদেরকে ঢিল দেওয়ার কারণে তারা যেন আনন্দিত না হয় তারা যেন খুশি অনুভব না করে বরং তাদেরকে ঢিল দেওয়ার কারণে পরকালীন জীবনে তাদের শাস্তি আরও বেশি করে দেওয়া হবে কাজেই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের তৌফিক দান করেন আমা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে বেকার সৃষ্টি করে দুনিয়ায় পাঠাননি একমাত্র আল্লাহর ইবাদত বন্দী করার জন্যই দুনিয়ায় দুনিয়ায় সৃষ্টি করে পাঠিয়েছেন আমরা যেন সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখি কাজে কাফের মোশেক ইহুদি খ্রিস্টানদের মতন আমরা যেন এই দুনিয়ার জীবনটাকে দুনিয়ার জীবনটাকে হয় হুল্লার করে বা নিজের খাম খেয়ালি মতন এইভাবে যেন আমরা না চলি আমাদের জীবনে যেন আল্লাহর ইবাদত বন্দী করার মাধ্যমেই যথাযথভাবে পরেজগারিতা অর্জন করার মাধ্যমেই আমরা জীবনযাপন করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আসসালামু আলাইকুম মজু রহমতুল্লাহ